منظر اے خدا دیکھا مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے خانہ کعبہ کا منظر خانہ کعبہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ و شہر مدینہ देखने को दे मुझे मक्का ओ शहर मदीना देखने को दे मुझे वो मकामात मुबारक की जियारत हो नसीब وہ مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارا دیکھنے کو دے مجھے جس میں رحمت بے شمارا دیکھنے کو دے مجھے خانہ کعبہ کو پہنچو خانہ کعبہ کو پہنچو پھر عہد تازہ کرو جس میں انصار و مہاجر آہد کرتے تھے تجھے جس میں انصار و مہاجر آہد کرتے تھے تجھے اے خدا سیراب کر دے اے خدا سیراب کر دے آ آب زمزم سے مجھے اس میں حضر اسود سے مشرف کر مجھے اشتلاع میں حضر اسود سے مشرف کر مجھے اے خدا سیراب کر دے اے خدا سیراب کر دے آب زمزم زم سے مجھے اصطلاح میں حضر اسواد سے مشرف کر مجھے اشلا میں حضر اسواد مشرف کر مجھے گمب دے دے خزرا دکھا دے روزائے تو ہر مجھے درمیان قبر ممبر گر گرانے دے مجھے درمیان و ممبر گر گرانے دے مجھے نہ امریکہ نہ امریکہ نہ لندن سے ہو الفت ہمیں عشاق کعبہ کر خدایا ہمیں عشاق کعبہ کر خدایا نہ جاپان سے نہ جرمن سے نہ جاپان سے نہ جرمن سے ہو نسبت ہمیں مست مدینہ کر خدایا ہمیں مست مدینہ کر خدایا آسی کو جو بھیجا دے مدینے کی زمین تک آسی کو جو بھیجا دے مدینے کی زمین تک دانا میں میوہی نقش قدم مانگ رہا ہو دانا میوہی نقش قدم مانگ رہا ہو دولت نہ کوئی جا ہو مانگ رہا ہو دولت نہ کوئی جا حشم مانگ رہا ہو میں سایہ دیوار حرم مانگ رہا ہو میں سایہ دیوار حرم مانگ رہا ہو আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুকর আজকে পবিত্র এই জৌমার দিন জৌমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে তার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালার অনেক বড় এহসান যে তিনি আমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন আজকের জৌমার খুদ্বার আলোচনার বিষয় হব্বর রসুল এবং জিয়ারতুর রসুল জিয়ারতে মদিনা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জিয়ারত করা এবং মদিনার জিয়ারত করা একটা হাদিস আপনাদেরকে শোনাই হজরত ইবনে অমর রাজি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন মান জারানি বাদা ওয়াফাতি আমার অফাতের পরে যারা আমার জিয়ারত করবে আমার অফাতের পর যারা আসবে এবং আমার জিয়ারত করবে ফাঁকা আন্নামা জারানি ফি হায়াতি এটা এরকম যে যেন তারা আমার জীবদ্দশাতেই আমার জিয়ারত করলো আমার সাথে সাক্ষাৎ করল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই সৃষ্টিকুলের মাঝে আল্লাহর সবচেয়েতে প্রিয় মখলুক আল্লাহর হাবিব আল্লাহর সবচেয়েতে ভালোবাসার সৃষ্টি তার উপর আল্লাহ তালার সীমাহীন করুণা মহাব্বত এবং ভালোবাসা এবং আমাদের উপর তার সীমাহীন মহাব্বত করুণা এবং ভালোবাসা আমাদের সবচেয়েতে ভালোবাসার মানুষ আমাদের সবচেয়েতে আপন মানুষ আমাদের সবচেয়েতে কাছের মানুষ আমাদের ব্যথায় যিনি সবচেয়েতে বেশি দুঃখী আমাদের কষ্টে যিনি সবচেয়ে বেশি ব্যথা পান আল্লাহ কোরআন করিমের মাঝে এনবীর মোহাব্বতের আলোচনা আমাদেরকে শুনাইছেন <coughs> আজিজুন আলাইহি বা নিতম হারিসুন রহিম তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমাদের কষ্ট তোমাদের ব্যথা এতে এতে তিনি সবচেয়ে বেশি ব্যথা পান সবচেয়ে বেশি কষ্ট পান এ মানুষ তার পূর্ণ জীবনের ত্যাগ এবং কোরবানি তার কান্না তার চোখের অশ্রুতে জমিন ভিজে গেছে জমিন ভিজে গেছে তার দাড়ি মুবারক ভিজে গেছে সেই কান্না সে অশ্রু ছিল আমাদের জন্য এ মানুষটার শরীর থেকে রক্ত ঝরছে আমাদের জন্য বারবার তার জীবন হুমকির সম্মুখীন হয়েছে আমাদের জন্য তাকে নিজ মাতৃভূমির ভালোবাসা এটাকে কোরবানি দিয়ে তাকে হিজরতের জীবন গ্রহণ করতে হয়েছে আমাদের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ব্যথায় তিনি কাতর ছিলেন হাদিসের কথা যে মানুষের দুনিয়ার জীবন শেষ হওয়ার পর যে একটা জীবন আসবে দুনিয়ার জীবনের কৃতকর্মের হিসাব যখন দিতে হবে এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ তখন এই হিসাবের ভয়ে তটস্থ থাকবে ব্যতিব্যস্ত থাকবে একদম প্রত্যেকটা মানুষ পরেশান হয়ে যাবে তার নিজেকে নিয়ে হাসরের ময়দান এই পৃথিবীর সকল মানুষ সে ময়দানে উপস্থিত থাকবে পূর্ববর্তী পরবর্তী সব উপস্থিত থাকবে সবার পেরেশানি থাকবে নিজেকে নিয়ে আপনজন স্বজন স্বজনের পাশে দাঁড়াবে না পৃথিবীর সমস্ত সম্পর্ক সেখানে টুটে যাবে ভেঙে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সব সম্পর্ক মানুষ ভুলে যাবে প্রেশান মানুষ পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদি পিতা হজরত আদম আলহি সালামের সামনে উপস্থিত হবে হজরত আদম আলহি সালামের কাছে আবদার করবে এই অবস্থা আপনি আমাদের পক্ষে কথা বলেন হজরত আদম আলি ইসালাম তার অবস্থাও থাকবে ইয়া নাফসি যে আমার কি বিচার হবে তিনি নিজে অপারেশন থাকবেন হজরত আদম আলি ইসালাম সকলের পক্ষ হয়ে দাঁড়াবার সাহস তিনি করবেন না পাঠিয়ে দিবেন হজরত নুহ আলি ইসালামের কাছে যিনি দ্বিতীয় আদম আল্লাহর প্রিয় নবী হজরত নোহ আলিহি সালামের কাছে মানুষ আবদার নিয়ে যাবে তিনিও ফিরিয়ে দিবেন ফিরিয়ে দিবেন হজরত নোহ আলিহি সালাম হজরত ইব্রাহিম আলিহি সালাম খলিল্লাহ তিনি ফিরিয়ে দিবেন হজরত মুসা আলী সালাম কালিমুল্লাহ তিনি ফিরিয়ে দিবেন হজরত ঈসা আলী সালাম রুহুল্লাহ তিনি ফিরিয়ে দিবেন মানুষ শেষ পর্যন্ত সর্বশেষ পেগম্বর খুদার পেয়ারা হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এসে যখন আর্জি পেশ করবেন তিনি পরেশান থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি সকলের পক্ষ হয়ে তিনি হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে শেষদায় পড়ে যাবেন আর আবদার করতে থাকবেন এমন ভাবে আল্লাহ তালার কাছে তিনি তার আবদার তিনি তার আর্জি পেশ করবেন আল্লাহ তালার ক্রোধ আল্লাহ তালার গজব এটা ঠান্ডা হয়ে শফিউল ওয়ারাকা জবাশো ইমামুল হুদা সদের দেওয়ানে হাসর সমস্ত মানুষের পক্ষ হয়ে তিনি সুপারিশকারী হাসরের ময়দানের সর্দারি থাকবে তার কাছে ইমামুল হুদা সদের দেওয়ানে হাসর এই প্রিয় নবী এই দরদি নবী তার কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহাব্বত আমাদের উপর কি পরিমাণ ব্যথা তার আমাদের জন্য কি পরিমাণ কষ্ট তার আমাদের জন্য হাসরের ময়দানে যখন এই উম্মতের বিচার হিসাব নিকাশ চলতে থাকবে তো যে মিজানের দাড়িপাল্লায় মহান রব্বুল আলমিন মানুষের নেকি এবং গুনাহ এটাকে মাপবেন সেখানে এই উম্মতের সুপারিশকারী হিসেবে তিনি দাঁড়ান হাউজে কৌসারের পানি হাসরের ময়দানে তিনি পান করাবেন ডাকবেন আসো আমার কাছে আসো আল্লাহ যখন তাকে সুযোগ দিয়েছেন উচিরি তোমার রব তোমাকে দিবেন তোমার আশাকে পূরণ করবেন তুমি সন্তুষ্ট এবং খুশি হবা আল্লাহ আদা করতেছ যে হে প্রিয় পয়গম্বর হে প্রিয় হাবিব আপনাকে আমি খুশি করব আর এই প্রিয় পয়গম্বর তখন বলতেছেন আমার উম্মতকে যখন যতক্ষণ মাফ করা হবে না ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব নবীর প্রতি আল্লাহর সীমাহীন দরদ এবং ভালোবাসা আল্লাহ করিমের মাঝে বলছেন যে আল্লাহ তার এই নবীর প্রতি সীমাহীন করুণার অধিকারী এ নবীর উপর সবসময় আল্লাহ তালার পক্ষ থেকে অগণিত রহমত এ নবীর উপর বর্ষিত হতে থাকে সীমাহীন করুণার অধিকার আর আল্লাহর যারা ফেরেস তারা আল্লাহর রাজ্যের কর্মচারী আল্লাহর হুকুমগুলোকে যারা বাস্তবায়নকারী আল্লাহর ফেরেজ তারা সার্বক্ষণিক এ রহমতের জন্য এ মাগফেরাতের জন্য তার মাকাম মের বুলন্দির জন্য আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করতে থাকে এ হলো এ মর্যাদা আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হে ইমানদারেরা তোমরা এ নবীর প্রতি সর্বোচ্চ ভক্তি সর্বোচ্চ শ্রদ্ধা সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন কর এ নবীর প্রতি দরুদ পাঠাও এ নবীর প্রতি সালাম পাঠাও তোমাদের ভালোবাসা তোমাদের ভক্তি তোমাদের শ্রদ্ধা এ নবীর প্রতি পেশ করো এ নবীর উসিলায় আমরা ইমান পাইছি ইসলাম পাইছি এ নবীর উসিলায় আমরা আহকাম পাইছি ইবাদত পাইছি এ নবীর ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা নামাজ পাইছি আমরা জাকাত পাইছি এ নবীর ত্যাগ এবং কুরবানির বদৌলতে আমরা রোজা পাইছি আমরা হজ পাইছি নবীর ত্যাগ এবং কোরবানির বদৌলতে নবীর রক্ত জমিনের মাঝে ঝরছে আমরা ইসলাম পাইছি এই প্রিয় নবী তার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করা এটা ইমানের দাবি এবং এটা ইমানের এমন দাবি নবী নিজেই আমাদেরকে বলতেছেন মেনু আহাদুকুম যে তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এটা সম্ভব না ওয়ালাদিহি নাসি যতক্ষণ আমার ভালোবাসাটা তার সন্তানের চাইতে তার বাবার চাইতে এবং সকল মানুষের চাইতে বেশি না হোক সব কিছুর চাইতে বেশি ভালোবাসা বেশি মহাব্বাত বেশি ভক্তি শ্রদ্ধা এটা থাকতে হবে নবীর প্রতি তেইশে নবীর জিয়ারা এটা প্রত্যেকটা মুমিনের অন্তরের আকাঙ্ক্ষা তামান্না যে নবীর জিয়ারায় যাওয়া আর আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম তার হাদিস আছে মান জারানি বাদা ওফাতি আমার মৃত্যুর পর আমার অফাতের পর যারা আমার জিয়ারতে আসবে ফাঁকা আন্নামা জারানি ফি হায়াতি কেমন সে তো এমন যেন সে আমার হায়াত আমার জীবদ্দশাতেই আমার জিয়ারতে আসে মানজার কবারি অন্য আরেকটা বর্ণনায় আছে যে যারা আমার কবর শরীফের জিয়ারত করবে ওয়াজাবাদলাহু আতি তাদের জন্য আমার আত করা জরুরি হয়ে যাবে তাই খুব এশক মহাব্বত ভালোবাসা এ ভালোবাসার সম্পর্ক মদিনার সাথে যেথায় এ প্রিয় হাবিব সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন যে কবর শরীফের মাঝে তিনি শুয়ে আছেন যেই নগরে তিনি শুয়ে আছেন সেই শহরের সাথে সেই মদিনার সাথে একটা এশ এবং মহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক আছে মমিনদের ভালোবাসার শহর হলো মদিনা মহাব্বতের শহর হলো মদিনা ভক্তি প্রদর্শনের আর মুমিনের মেজ ইমানের অঙ্গীকারকে নতুনভাবে তাজা করার শহর হলো মদিনা হজের সফরে আমাদের মদিনা জিয়ারতের সুযোগ হয় এ সময়টা বড় মূল্যবান তো মদিনার এ সময়টা যত বেশি পারা যায় মসজিদে নববী মসজিদুন নবী এ মসজিদের মাঝে কাটানো চাই যে মদিনার জিয়ারতে মসজিদে নববীতে লম্বা একটা সময় কাটানো চাই এ মসজিদ কোন মসজিদ যে মসজিদ প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম ওয়াসাল্লাম তার সাহাবা একরামদেরকে নিয়ে যে মসজিদকে নির্মাণ করেছেন এটা সেই মসজিদ এ জমিন সে জমিন যে জমিন আল্লাহর রসুল মসজিদ হিসেবে নির্মাণ করেছেন নিজে এই মসজিদে নামাজ পড়েছেন এ মসজিদের প্রত্যেকটা জমিন পূর্ণ মসজিদটা এখানে সাহাবা একরাম তারা সেজদা করছেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম সেজদা করছেন ঠিক আমি এ মসজিদে নববীর জিয়ারায় আমিও আমার নামাজের সেজদাটা ঠিক সেই মসজিদে করার সুযোগ পাচ্ছি এটা আমার কত বড় সৌভাগ্য আল্লাহ রসুলের মসজিদ এ মসজিদের সাথে সাহাবা একরামদের কেমন সম্পর্ক ছিল আল্লাহ রসুলের কেমন সম্পর্ক ছিল এই মসজিদের সাথে রিজালুন লা ওয়া يخافون يوما تتقلب فيه القلوب والأبصار আল্লাহ বলতেছেন সাহাবা একরাম ওনারা এমন মানুষ ছিলেন ওনারাও কিন্তু ক্ষেত খামারে কাজ করতেন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন কিন্তু মনটা পরে থাকতো মসজিদে সোহান মনটা পরে থাকতো মসজিদে নামাজের সময়ের আগেই চলে আসতেন প্রিয় নবীর জিয়ারতে মসজিদে নবীতে আল্লাহর রসুলকে দেখার জন্য আল্লাহর রসুল হুজরা থেকে বের হতে দেরি করতেছেন হুজরার পাশে ঘুরতেছেন এই ছিল সাহাবা একরমদের আহ আল্লাহর রসুলের জিয়ারত ছাড়া তাদের ভাল লাগত না আল্লাহর রসুলের আহ্বানে যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন তারা তো সেই পরীক্ষিত মানুষ ছিলেন যে তারা নিজের জীবনের চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবেসেছিলেন আল্লাহর রসুলের মহাব্বতে এ দিনের মহাব্বতে তারা মাতৃভূমি ত্যাগ করেছিলেন পূর্ণ পৃথিবীর মোকাবেলায় তারা ইসলামকে গ্রহণ করেছিলেন عجب شعی ہے عشق شاہ مدینہ یہی تو ہے عشق حقیقی کزینہ عجب شعی ہے عشق شاہ مدینہ یہی تو ہے عشق حقیقی کزینہ ہے معمور اس عشق سے جس کا ہے سینہ اسی کا ہے مرنا اسی کا ہے جینا عجب شعی ہے عشق شاہ مدینہ وہی تو ہے عشق حقیقی کا زینہ সেই মহাব্বতের রং ছিল অন্যরকম ওনাদের জীবন ছিল এ নবীর জন্য তাদের মরণও ছিল এই নবীর জন্য নবীর আহ্বানে সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন তারা নবীর আনুগত্য এই ছিল সাহাবায় তাই সেই সাহাবা একরামদের সেই মহাব্বত নবীর প্রতি সেই শ্রদ্ধা সেই ভক্তি নবীর প্রতি সেই আনুগত্য এটা প্রদর্শনের কেন্দ্র ছিল এই মসজিদে নববী এই মসজিদুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তারা উম্মত হিসেবে আমাকে সেই মসজিদের জিয়ারত নসিব করেছেন আমি সেই মসজিদের আজকে মুসল্লি সেই মসজিদের মাঝে আমি নামাজ পড়ার সুযোগ পাচ্ছি ঠিক সেই জায়গায় ঠিক সেই স্থানে যেই স্থানে সাহাবা একরামদের সেজদার সম্পর্ক যেই জায়গাটার সাথে আর সেই মসজিদের নামাজের ফজিলত কি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে এই মসজিদে এক রাকাত সালাত অন্য মসজিদে হাজার রাকাতের চেয়ে উত্তম একদম এক রাকাত নামাজের সব হাজার রাকাতের চেয়ে উত্তম তো এটা আকাঙ্ক্ষা রাখা রাখা চাই দিলের মাঝে এ তামান্না রাখা চাই যে আমি সেই মসজিদের জিয়ারত এটা আমি করব আল্লাহর কাছে আবদার করা চাই আল্লাহ সেই পবিত্র বরকতপূর্ণ ফজিলতপূর্ণ সেই মসজিদুল নবীর জিয়ারত আমাকে নসিব করো যে মসজিদে তোমার পেয়ারা হাবিব তিনি সালাত আদায় করতেন তার সাহাবা একরামদেরকে সাথে দিলের মাঝে এই আকাঙ্ক্ষা আছে না দোয়া করা চাই আল্লাহর কাছে আল্লাহ সেই মসজিদে আমাকেও নামাজ পড়ার তৌফিক দান করো ঠিক সেই জায়গায় আমাকে নামাজ পড়ার তৌফিক দান করো যে জায়গাটাতে তোমার পেয়ারা হাবিব তিনি নামাজ আদায় করেছেন যে জায়গাটাতে সাহাবা তার মুসল্লি হিসেবে নামাজ আদায় করেছেন একদম যতদিন মদিনায় থাকার তৌফিক হয় পাঁচ ওয়াক্ত নামাজ একদম প্রথম তাকবীরের সাথে মসজিদে নববীতে আদায় করার এহতেমাম করা চাই চেষ্টা করা চাই প্রথম কাতারে নামাজ আদায় করব। চেষ্টা করা চাই যে একদম আল্লাহ রসুলের মসজিদের যে সীমানা এটা নির্ধারণ করা আছে যে একদম সেই সীমানার মাঝে যতটুকু পারি আমি আমার নামাজগুলোকে আদায় করব। একদম সেই সীমানার মাঝে যেটা আল্লাহর রসুল যে মসজিদকে স্থাপন করেছিলেন সে মসজিদের সীমানা ছিল আর এ মসজিদের পাশেই কবরুর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের কবর শরীফ সুযোগ মতো নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের কবর শরীফের সামনে উপস্থিত হয়ে ভক্তি মহাব্বত এবং ভালোবাসার দুরুদ এবং সালাম পেশ করা চাই সালাম পেশ করা এটা তো বড় সুযোগ কত বড় সুযোগ যতবার সুযোগ পাওয়া যায় ততবার এ সুযোগকে কাজে লাগানো চাই মনটাকে তৈরি করা চাই আগে দিলটাকে তৈরি করা চাই নিজের সমস্ত পরিচয় ভুলে যাওয়া চাই একটাই পরিচয় যে আমি এ নবীর উম্মত আমি একজন উম্মত আমি আজকে উপস্থিত হয়েছি আমার নবীর দরবারে এটা ছিল আমার নবীর দরবার এটা আমার নবীর দরবার আর নবীর দরবারে উপস্থিত হয়েছে কে উম্মত উপস্থিত হয়েছে আমি সালাম পৌঁছাচ্ছি আর নবী এ সালামের জবাব দিচ্ছেন খুব ধীরে সাথে সালাম পেশ করা চাই আর মনে করা চাই আল্লাহ রসুলের পক্ষ থেকে জবাব আসতেছে আমার সালাম নবীর কাছে পৌঁছে যাচ্ছে আর নবী এ সালামের জবাব দিচ্ছে যাদের সালাম দেওয়ার তৌফিক হয় অন্যদের পক্ষ থেকেও সালাম পৌঁছাই এবং সালাম হে প্রিয় রসুল আপনার প্রতি উমুকের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের পাশেই তার প্রিয় সাথী হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তারপর হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু তাদের কবর শরীফ পাশেই তো তাদের উদ্দেশ্যেও সালাম প্রেরণ করা যায় তারপর দেখেন একদম প্রত্যেকটা মুহূর্ত সময়ে কাজে লাগানো চাই মসজিদে নববীর মাঝে আর এই মসজিদে নববীর মাঝে সবচেয়ে ফজিলতপূর্ণ আর বরকতপূর্ণ জায়গা হল রৌজাতুমিন রিয়াজিল জান্না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি এরশাদ করেন মা বাইনা বাইতি মিম্বারি আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লামের যে ঘর আর মিম্বর তিনি ঘর থেকে বের হয়ে যেই পথ দ্বারা মিম্বরে আসতেন ওনার ঘর থেকে মসজিদে ঢোকার পথ ছিল আর এই পথে তিনি ঘর থেকে মিম্বরে আসতেন তো এই মিম্বরের এই যে এই জায়গাটা ঘর থেকে মেম্বর পর্যন্ত আসার যে জায়গাটা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি এরশাদ করেন এই জায়গাটা হলো রৌজাতুমিন রিয়াজিল জান্নাহ এটা জান্নাতের বাগানগুলোর মাঝে এই জায়গাটা একটা বাগান এই জায়গাটাতে যখন খুবই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা হাদিসের একটা ব্যাখ্যা তো এই হতে পারে যে এই জায়গাটা যারা দুরুদ সালাম দুয়া মুনাজাত জিকির এবং এবাদতের মাঝে এই জায়গাটাতে যারা কাটাবে তারা জান্নাতের বাগানের মাঝেই কেমন যেন এ সময়টা কাটালো মনে করা চাই যে কিছুটা সময় কিছুটা সময়ের জন্য আমি এখন জান্নাতের বাসিন্দা কারণ এই জায়গাটা হলো জান্নাতের একটি বাগান একদম যে জায়গাটাতে আমি এখন বসা এটা একদম পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাগুলোর একটি জায়গা রৌজাতুম মিন রিয়াজিল জান্না একদম পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এই জায়গাটাতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কদম পড়ছে বারবার তিনি পদ দ্বারা বাইতুর রসুল ওনার ঘর থেকে উনি ওনার মেম্বরে আসছেন নামাজ আদায় করিয়েছেন আবার এই পথে তিনি ঘরে গেছেন একদম দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গাগুলোর মাঝে একটি জায়গায় আমি অবস্থান করার সুযোগ পেয়েছি এখানে বসে সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার সব কিছু আমার বাকি জীবন আল্লাহ যেহেতু তৌফিক দিয়েছেন আমাকে এত ফজিলতপূর্ণ এত শ্রেষ্ঠতম জায়গায় একদম পৃথিবীর সেরা জায়গাটাতে একদম পৃথিবীতে যে জায়গাটাতে আল্লাহর রসুল এটাকে জান্নাতের বাগান ঘোষণা করেছেন সেই জায়গাটাতে আল্লাহর কত বড় করুণা তিনি আমাকে কিছুটা সময় এবাদতের সুযোগ তিনি দান করেছেন এই জায়গাটাতে বসে আল্লাহর কাছে তৌবা করা আর অঙ্গীকার করা যে আমি আমার জীবন এ প্রিয় নবীর কদম যে জায়গাগুলোতে পড়েছে সে জায়গায় বসে আমি সিদ্ধান্ত নিচ্ছি বাকি জীবন নবীর সুন্নাহ অনুযায়ী আমার জীবন পরিচালিত হবে ইনশাআল্লাহ এখানে অনেক স্মৃতি অনেক নিদর্শন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের সৃষ্টিকূলের মাঝে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের নবুতি জিন্দিগি নবুতি জিম্মাদারি এটা এই জায়গাটাতে বসে নবুতি জিম্মাদারি তিনি পালন করেছেন এই কেয়ামত পর্যন্ত সমস্ত উন্মতের জন্য যে ফিকির যে চিন্তা যে মেহনত যে কুরবানি তিনি পেশ করেছেন কোথায় বসে এই জায়গাটাতে বসে এখানে কত স্মৃতি মুসলমানদের কত ইতিহাস এই জায়গার সাথে সম্পৃক্ত সেখানে অনেক চিহ্ন এখনো আছে অনেক নিশান এখনো বাকি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মসজিদুল নবী মসজিদে নববী এখন তো এটার বিশাল আয়তন কিন্তু সীমানা আছে যে এই পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মসজিদ ছিল লেখা আছে মসজিদুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপরে লেখা আছে পিলারের উপর এর মাঝে কয়েকটা পিলার আছে এসবের সাথে অনেক স্মৃতি অনেক ইতিহাস জড়িত একটা পিলার আছে উস্তায় হান্নানা একটা পিলার আছে মসজিদে নববীতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন প্রথম মসজিদ তৈরি করলেন এটা তো কাঁচা মসজিদ ছিল খেজুর পাতার দ্বারা মসজিদকে তৈরি করা হয়েছিল খাম্বাগুলো ছিল খেজুর গাছের তো ছোট একটা খেজুর গাছের খাম্বা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এটার উপর দাঁড়িয়ে খুদ্া দিতেন খেজুর গাছের একটা কাণ্ড ছিল এটার উপর দাঁড়িয়ে তিনি খুদ্া দিতেন তো একটা সময় মসজিদে নববীতে মিম্বর তৈরি করা হলো তো আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম যখন মিম্বরে দাঁড়ালেন খোদবা দেওয়ার জন্য সাহাবা একরাম খুদ্া শুনতেছেন তো নবীর যে বিচ্ছেদের ব্যথা এটা খেজুর গাছের এ কাণ্ড ব্যথিত ছিল তো এই যে খাম্বা এটা ক্রন্দন শুরু করে দিল খেজুর গাছের খাম্বা সে ক্রন্দন শুরু করে দিল মানুষের মতো সে কাঁদতেছিল আওয়াজ হচ্ছিল মসজিদের সাহাবা একরাম এ খাম্বার আওয়াজ এটা শুনতেছিলেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এ খাম্বা যখন কাঁদতেছে এটা যখন ক্রন্দন করতেছে উনি নিজে মিম্বর থেকে নামছেন নাইমে এই খাম্বার মাঝে হাত বুলাইছেন তাকে আদর করছেন তার কান্না থামছে তারপর আল্লাহ রসুল বলছেন যে কি চাও তুমি তো সে জবাব দিছে যে আমি জান্নাতের মাঝে আপনার জান্নাতে থাকতে চাই তো আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম এটাকে মিম্বরের নিচে তাকে দাফন করে দেওয়া হয় মেম্বরের নিচে তাকে দাফন করে দেওয়া এবং এই জায়গাটাই যেটা এই উস্তায় হান্নানা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি খুদ্া দেওয়ার জন্য এখানেই দাঁড়াতেন এবং নামাজ পড়ার জন্য এখানেই দাঁড়াতেন এই জায়গাটা এই জায়গাটার নিশান আছে এখন তো রৌজাতুমিন রিয়াজিল জান্নার পূর্ণ জায়গায় তো ফজিলতপূর্ণ তো স্বাভাবিকভাবে এই জায়গাটার ফজিলত এটা কিছুটা বেশি ওখানে আরেকটা খাম্বা আছে এটাকে বলা হয় উস্তোয়ানে আবুল উবাবা বা তৌবা উস্তোয়ানে তৌবা লম্বা ইতিহাস আপনার গজওয়ে তাবুক যখন হয় তাবুকের যুদ্ধ এটা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ ছিল এবং পৃথিবীর পরাশক্তি রোম তারা মদিনাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য মার্চ করতেছিল তারা অগ্রসর হচ্ছিল আর সময়টা ছিল মুদিনায় ফসল কাটার সময় যেহেতু মদিনার অধিবাসীরা কৃষিজীবী ছিল এ সময়টা তাদের সারা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল আর পথ ছিল দুর্গম পাহাড়ি পথ আর প্রচন্ড গরমের সময় ছিল সিজন ছিল একদম প্রচন্ড গরমের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলহি নিজে কুরবানির জন্য প্রস্তুত হলেন সাহাবা একরামদেরকে দিনের জন্য কুরবানির জন্য আহ্বান করলেন তো ইমানের দাবিতে পরীক্ষিত সাহাবা একরাম তারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আহ্বানের সাথে সাথে রাজি হয়ে গেলেন কিন্তু যাদের ইমান কমজোর ছিল মুনাফিকদের বিভিন্ন কথাবার্তায় যারা প্রভাবিত ছিল এমন কিছু সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে আর্জি পেশ করল আবদার পেশ করলো যে আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে ছুটি দেন তো যারা এই অভিযানে আল্লাহর রসুলের সাথে সঙ্গী হলো না আল্লাহ তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নবীকে জানিয়ে দিলেন মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হলো এদের সাথে সম্পর্ক নাই তো এক সাহাবি ছিলেন হজরত আবুল উবাবা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার কাফেলা সহ যখন বের হয়ে গেলেন উনি খুব ব্যথিত হলেন বুঝতে পারলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নিজে কুরবানির জন্য প্রস্তুত হলেন নিজে এই সফরে গেলেন আর আমরা আমাদের আরাম আর আয়েসের চিন্তা করলাম এটা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে তো কি করলেন এই মসজিদে নবীর এই খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি ফিরে আসলেন আবু লোবাবা খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেললেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার তৌবাকে কবুল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না আমি অন্য কোথাও যাব না আমি খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেললাম সাত দিন পর্যন্ত তিনি খুঁটির সাথে নিজেকে বেঁধে তিনি আল্লাহ তালার কাছে তৌবা আর নিজের রুনাজারি আর আহাজারি আর আর কান্নাকাটিকে বেশ করলেন সুরা তৌবা আছে না এ সুরার নাম সুরা তৌবা এই তৌবার ঘটনা সে সুরার মাঝে আলোচনা করা হয়েছে আল্লাহর কাছে এই সাহাবি আবু লুবাবার তৌবা এরকম কবুল হয়েছে যে আল্লাহ তালা আয়াত নাজিল করছেন তার তৌবা কবুল হয়েছে একটা সুরার নাম হয়ে গেছে সুরায় তৌবা এই সেই খুঁটি যে খুঁটির মাঝে হজরত আবু লুবাবা নিজেকে বেঁধে ফেলেছিলেন আরেকটা খুঁটি আছে উস্তয়ানাই উফুদ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার সাথে বিভিন্ন গোত্র থেকে লোকজন আসলে যেখানে বসে কথা বলতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এতে কাফের জন্য যখন মসজিদে এতে কাফে বসতেন যেখানে বসতেন এ সমস্ত জায়গাগুলো চিহ্নিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মসজিদে সব সময় আল্লাহর রসুলের কাছে দিনী জ্ঞান অর্জনের জন্য এবং দিনের তাকাজা পূরণের জন্য সাহাবা একরামদের একটি কাফেলা তারা সমস্ত কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মসজিদে নবীতে অবস্থান করতেন যাদেরকে বলা হয় সুফা আসহাবু সুফা এখনো সে জায়গাটা চিহ্নিত আসহাবু সুফার সাহাবা একরাম যেই জায়গাটাতে তারা অবস্থান করতেন আমরা বিশেষভাবে এই নিদর্শনগুলো এটাকে দেখার এই ইতিহাসের সাথে নিজেকে সেই স্মৃতির সাথে কিছুটা সময় একত্র করার চেষ্টা করবো ইনশাল মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি আল বাকি অল গারকাদ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রিয় জীবন সঙ্গিনী উম্মাহাতুল মিনিন আজওয়াজ মুহারাত যারা সেই জান্নাতুল বাকিতে শায়িত আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের আদরের দুলালি হজরতে ফাতিমা রাজি আল্লাহ আনহা যে জান্নাতুল বাকিতে তিনি শায়িত প্রায় দশ হাজার সাহাবা একরাম যে জান্নাতুল বাকিতে শায়িত আর আল্লাহ তালা যাদেরকে কবুল করেন আল্লাহ তালার প্রিয় বান্দা তারাই জান্নাতুল বাকিতে শায়িত হওয়ার তৌফিক লাভ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নানা সময় শেষ রাতে ঘুম থেকে উঠে সেই জান্নাতুল বাকির জিয়ারত করতে যেতেন সেখানে যে দোয়া করতেন সেই জান্নাতুল বাকির জিয়ারত সেখানে কিছুটা সময় কাটানো দোয়া করা সকাল এবং সন্ধ্যা জান্নাতুল বাকির দরজা খুলে দেওয়া হয় কিছুটা সময় মদিনার সেই কবরস্থান জান্নাতুল বাকি সেখানে কাটানো চাই জিয়ারা করা চাই মসজিদে কুবা মসজিদে নববী থেকে তিন মাইল দক্ষিণে আল্লাহ রসুল যখন মসজিদে নববীতে হিজরত করে আসেন চোদ্দ দিন সে কুবায় অবস্থান করেছিলেন এবং নিজ হাতে এই মসজিদকে তিনি নির্মাণ করেছিলেন প্রায় সময় মদিনা থেকে শনিবার আল্লাহ রসুল এই মসজিদ কুবায় তিনি নামাজ পড়ার জন্য যেতেন এবং হাদিসের মাঝে আসছে যে ব্যক্তি তার বাসা থেকে উজু করে মসজিদ কুবায় এসে দুই রাকাত নামাজ আদায় করে তার একটা কবল উমরার সব তার আমল নামার মাঝে লেখা হয় তো এই মদিনায় থাকা অবস্থায় মসজিদে কুবার জিয়ারত করা চাই মসজিদে ক্যাবলা তাইনের জিয়ারত করা চাই যে মসজিদের সাথে সাহাবা একরামদের আনুগত্যের সম্পর্ক আল্লাহ রসুল নামাজের মাঝে ওহিনাজিল হইছে যে আল্লাহ তালা কেবলা পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ রসুল নামাজের মাঝে ঘুরে গেছেন সাহাবা একরাম কোনো প্রশ্ন নাই কেমন তাবেদার ছিলেন যে নামাজের মাঝে তারা কি করেছেন নিজের অবস্থানকে চেঞ্জ করেছেন এখনো চিহ্ন আছে সে মসজিদে কেবলা তাইনের মাঝে মসজিদে ফাতাহ যেটাকে মসজিদে আহজাবও বলা হয় অহুদ পাহাড় যে পাহাড়ের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন ওহদ জাবালুন অহুদ এটা তো পাহাড় ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু এ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা এ পাহাড়কে ভালোবাসি যেই পাহাড়কে কেন্দ্র করে গজওয়ায় ওহদ ওহুদের যুদ্ধ সংগঠিত হয় এবং এ পাহাড়ের কিছুটা কাছেই কাছেই এখানে সোহাদায় ওহদ অহুদের যুদ্ধের শহীদ সত্তর সাহাবি তাদের কবর সেখানে তারা শুয়ে আছেন সেই সোহাদায় অহুদের কবর যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের প্রিয় চাচা হজরত হামজা তিনি সাহিত্য এটার জিয়ারা করা চাই আর মদিনার জিয়ারার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করি নিজের আবেগ নিজের ভক্তি নিজের ভালোবাসা নিজের আনুগত্য এবং সর্বোচ্চ আনুগত্য ইসলামের জন্য আল্লাহর রসুলের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করে মদিনা থেকে বিদায় গ্রহণ করি যেন রোজার সাথে মহাব্বত তৈরি হয় মসজিদে নববীর সাথে মহাব্বত তৈরি হয় এমন সম্পর্ক যেন তৈরি হয় যে আমি দরুদ এবং সালাম পেশ করার সময় যেন রোজাটা চোখের সামনে ভাসে তাই এবাদত এবং সালাম এবং দরুদের একটা বরকত এবং মজার সময় কাটি মদিনা থেকে অশ্রু ভেজা বিদায় গ্রহণ করি আমরা আর মনের মাঝে তামান্না রাখি যে সেই মদিনার জিয়ারত আমাদের নসিব হোক মসজিদ নবুবির জিয়ারত আমাদের নসিব হোক আল্লাহর কাছে আরজি পেশ করি আল্লাহ তোমার পেয়ারা হাবিবের সেই মসজিদে নামাজ পড়ার তৌফিক দাও আর নামাজের পর তোমার পেয়ারা হাবিবের জিয়ারতের তৌফিক দাও রৌজার সামনে দাঁড়িয়ে আমাকে সালাম এবং দরুদ পেশ করার সুযোগ আল্লাহ তুমি আমাকে বারবার দান করো আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমী